সমতা অর্থাৎ দুজনের সাথে সময় ব্যয় করা সম্পদ খরচ করা তাদের অতিরিক্ত খরচাদি প্রদান করা এই সব কিছুর মধ্যেই সমতা রক্ষা করা কোনো কোনো ফোকায় কেরাম বলেছেন যে এইভাবেই সমতা রক্ষা করা কর আর অধিকাংশ ফোকায় কেরামের মত হলো যে না শুধু রাত্রি যাপন করার ক্ষেত্রে তাদের মধ্যে সমতা রক্ষা করবে স্বাভাবিক সুস্থ অবস্থায় স্ত্রীদের সাথে নিজেদের রাত্রি যাপনের সংখ্যা সমান রাখবে আর কখনো যদি করে মারাত্মক পর্যায়ের অসুস্থ হয়ে যায় তখন সে মারাত্মক পর্যায়ের অসুস্থতার জন্য কোনো এক জায়গায় অবস্থান করতে পারে এটা তার হিসাবের ভিতরে আসবে এমনিভাবে স্ত্রীদের মধ্যে কেউ যদি সচ্ছল পরিবারের থাকে আর কেউ থাকে তুলনামূলকভাবে আরও কম সম্পদ সম্পন্ন পরিবারের তাহলে তাদের সেবাদানের ক্ষেত্রেও স্বামী কোন ব্যবস্থা গ্রহণ করবে এই নিয়ে ফোকাহি করা হয় একটু মত পার্থক্য আছে কেউ বলেছেন যে স্বামীর স্বার্থ সামর্থ্য অনুযায়ী সে যেই পর্যায়ের সম্পদশীল এই অনুপাতে উভয়ের সাথে আচরণ করবে আর অনেকের রায় হলো যে না যেই স্ত্রী যে পর্যায়ের তার সাথে আচরণটা সেই স্ত্রীর সচ্ছলতা এবং নিজের সচ্ছলতার মাঝামাঝি হবে আজকের আলোচনার আমাদের মূল যে বিষয় এই মাসাল আলোচনা নয় এখানে মূল বিষয়টা হলো এই ক্ষেত্রে রাসুল আলী আসাল্লামের জন্য আল্লাহ তালা অবকাশ দিয়েছেন যে আপনার স্ত্রীদের সাথে এইভাবে সমানভাবে সব কিছু ভাগ করা আপনার জন্য কর্তব্য নয় তুরজি মাংতাসা ও মিনহুন্না ওয়াত উবি ইলাইকা মাংতাসা তাদের মধ্যে যাকে ইচ্ছা আপনি তাকে পিছনে সরিয়ে দিতে পারেন যাকে ইচ্ছা আপনি নিজের কুলে আশ্রয়ে নিয়ে আসতে পারেন ওয়ামানিবতা গাইতা মিম্মান আজালতা ফালা জুনাহা আলাই আর কাউকে যদি আপনি পিছনে সরিয়ে দেন তাকে পুনর্বার আপনার ইচ্ছা হলে নিজের আশ্রয়ে নিয়ে আসতে কোনো বাধা নেই এই ক্ষেত্রে আপনার উপর কোনো বাধ্যবাধকতা নেই রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের জন্য এই বাধ্যবাধকতা নেই কি কারণে নেই এই কারণটা উল্লেখ করেছেন আল্লাহ তালা আয়াতের শেষাংশে সে কারণটা কি কারণটা হইল এই ব্যবস্থা আমি দিয়েছি রালিকা আদনা আন্তাকার হুন্না যে এটা তাদের চোখ শীতল হওয়ার মন প্রশান্তিতে থাকার অধিক উপযোগী ব্যবস্থা এবং আন্তারদাইনা কুল্লুহন্না তাদের প্রত্যেকেই সন্তুষ্ট হয়ে যাবে তাদের মন আনন্দিত থাকবে উৎফুল্ল থাকবে এর উপযোগী ব্যবস্থা ওয়ালা ইয়াহ জান্না এবং তাদের মনে কোনো কষ্ট থাকবে না তিনটা বিষয় তাদের মনে যেন কোনো কষ্ট না থাকে তাদের মন যেন একেবারে খুশিতে উৎফুল্ল থাকে তাদের মন যেন প্রশান্ত থাকে এই বিষয়গুলো এই উদ্দেশ্যগুলোর জন্য আপনার উপর বাধ্যবাধকতা রাখা হয়নি তাদের জন্য সময়কে ভাগ করার বাহ্যিকভাবে স্ত্রীরা নিজেদের ভাগ পাওয়া এটা তাদের একটা অধিকার এখানে বাহ্যিকভাবে আল্লাহ তাল্লাহ তাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করলেন না তোমাদের কারো অধিকার নাই রাসুল সাল্লাহ ইসলামের সময়ের ভাগ গ্রহণ করার রাসুল ইচ্ছে করলে তোমাদেরকে দিবেন ইচ্ছে না করলে দিবেন না রাসুল সাল্লাহ ইসলামকে এই অবকাশ দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ তালা বলতেছেন যে এই অধিকার থেকে তোমাদেরকে বঞ্চিত করা হয়েছে তোমাদের মনের পরিতৃপ্তির জন্য মনের খুশির জন্য তোমরা যেন কষ্ট না পাও এই জন্য কারো অধিকার থেকে সে বঞ্চিত হলো তার মনে পরিতৃপ্তি থাকবে কষ্ট পাবে না এবং সে উৎফুল্ল থাকবে এটা কিভাবে এই রহস্যটা যদি আমাদের বুঝে আসে তাহলে আমরা পারিবারিক জীবনে কিভাবে শান্তি আসবে এই বিষয়টা আমরা পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম হই এ রহস্যটা কি ইসলাম এর মধ্যে মহাসারাত এটা একটা বড় ইসলামের দিক ইসলামের কাজগুলিকে মৌলিক পাঁচ ভাগে ভাগ করা যায় এর মধ্যে একটা ভাগ হলো মহাসারাতের ভাগ আশরাফ আলী থানবী রহিমহুল্লাহ ইসলামের কাজগুলিকে এই পাঁচ পাঁচ ভাগে ভাগ করেছেন ইমানিয়াত ইবাদাত মামালাত মহাসারাত আখলাক ইমানিয়াত হচ্ছে আকিদা বিশ্বাসের বিষয়গুলো ইবাদাত নামাজ কালাম তিলাওয়াত রোজা হজ জাকাত এগুলো যেগুলোকে সাধারণত আমরা দিন মনে করি এখন তারপরে মহামালা পারস্পরিক লেনদেন কেনা বেচা কেরায়া এসব কিছু এগুলিও ইসলামের বড় একটা অংশ এই ক্ষেত্রগুলোর মধ্যেও ইসলামের অনেক বিধিবিধান নিয়মকানুন দেয়া আছে সাধারণত আমরা এই বিষয়গুলোকে ইসলামের বিষয় মনে করি না আমাদের দুনিয়াবি যোগ্যতা দুনিয়াবি চেষ্টা ভাবনা যে যেভাবে ব্যবসা করতে পারি সেভাবে শুধু লাভবান হতে পারলেই আমি সফল এমন একটা মানসিকতা নিয়ে আমরা এই সমস্ত ক্ষেত্রগুলোর মধ্যে বিচরণ করি অথচ এই ক্ষেত্রগুলোর মধ্যেও ইসলামের কী রয়েছে বিস্তারিত বিধিবিধান নিয়ম কানুন রয়েছে তারপর হলো মহাসারাত মহাসারাত হলো এই পারস্পরিক নিজেদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক জন্তু জানোয়ারের সাথে সম্পর্ক এমনকি একটা হিংস্র জানোয়ারের সাথে কাফের মুশ্রেকদের সাথে যুদ্ধের সময়েরও সম্পর্ক তাকেও অনর্থক কষ্ট দেওয়া কোনো কাফের বন্দী হয়ে আসলে তাকে কি করা উত্তেক্ত করা এইগুলির ব্যাপারে ইসলামের বিধিবিধান দেয়া আছে মোট কথা সামাজিকতার যে বিষয়গুলো আছে এইগুলো মহাসারতের এটাও ইসলামের বড় একটা দিক এই দিকগুলোকে যদি কেউ উপেক্ষা করে তাহলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না এরপর পঞ্চম ইয়া হল আখলাখ যে এইগুলো তো হলো বাহ্যিক আচরণ কিন্তু বাহ্যিক আচরণটা তার হবে থেকে তার ভিতরের কিছু অবস্থা আছে মহব্বতের সাথে হবে আন্তরিকতার সাথে হবে শত্রুতা থাকবে না কিনা থাকবে না হিংসা থাকবে না তার দিলটা থাকবে সাফ সবার জন্য উদার সবার জন্য সম্প্রীতিশীল অহংকার থাকবে না তার মধ্যে ওই বিষয়গুলো আখলাকের অন্তর্ভুক্ত যে কাজগুলো শুধু আসলে বাহ্যিক রূপ হবে না সেটার সেটা কিসের থেকে হবে তার এই বাহ্যিক আচরণগুলো যেগুলো তার থেকে প্রকাশ পাবে এটা তার অন্তরের একটা অবস্থার প্রকাশ হবে দিলের ভিতরে থাকবে সেই ইন্নামাল আমাল বিনিয়াত সমস্ত আমল এর ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর কেউ যদি বাহ্যিক নিয়মকানুন পালন ঠিকই করেছে কিন্তু ভিতর থেকে সে সেটাকে আল্লাহর জন্য সেভাবে করেনি তাহলে সেটা সে আল্লাহর কাছে কোনো প্রশ্নের অধিকারী হবে না সেই বিষয়গুলো আখলাকের অন্তর্ভুক্ত যে আখলাকটা চরিত্রটাও মানুষ তার সেইভাবে করে নিবে যে আল্লাহর জন্য করবে আর মোয়াশারাতের সাথে যখন আখলাক সংশ্লিষ্ট থাকে তখন এটা সোনায় সোহাগা হয় এটা সৌন্দর্যতা লাভ করে এটা প্রাণবন্ত হয় এটা সতেজ হয় আখলাক ছাড়া যদি শুধু যেমন বাহ্যিক দুনিয়াবি রাজনীতিবিদদের একজনের সাথে আরেকজনের চরম শত্রুতা কিন্তু বাহ্যিক দুনিয়ার বিচরণের জন্য মুখে মুখে তারা একটা কি রাখে সম্পর্ক রাখে সাধুবাদ একজনে একজনকে ভালো বলে একজনে এইগুলো আসলে আখলাক শূন্য তাদের সদাচরণ যার কারণে প্রকৃত শান্তি তাদের মধ্যে নেই কিন্তু এই সদাচরণটা যদি কিসের সাথে হতো আখলাকের সাথে হতো তাহলে এটাই প্রাণবন্ত হতো এটা জীবন্ত হতো এটাই পুরা সমাজকে একটা জীবিত সমাজ বানাতো বাহ্যিক অবস্থাটা হলো মহাসারাতের অন্তর্ভুক্ত ভিতরের চরিত্র থেকে এটা আসা সেটা হলো তার আখলাখের অন্তর্ভুক্ত তার চরিত্রকে সংশোধন রাসুল সাল আলী আসাল্লাম কী ছিলেন দেখেন একটা উদাহরণ দেয় আখলাকে আরবের মধ্যে একজন এই মহিলা ছিল আত্মীয় স্বজন তার কেউ ছিল না বৃদ্ধা ছিল খুব বেশি কথা বলত এই ধরনের অবহেলিত একটা মহিলার মনোরঞ্জনের জন্য কেউ নিজের সময় ব্যয় করতে রাজি হবে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম এই মহিলার জন্য মদিনার রাস্তায় ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন তার কথা শুনতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ধৈর্যের সাথে যতক্ষণ ওই মহিলা তার কথা সব শেষ করে বিরক্ত হয়ে ফিরে না যেত রাসুল সাল্লাহ আলহিয়াসাল্লামের কি গুরুত্বপূর্ণ কোনো কাজ ছিল না একজন মুসলিমের অন্তরের মধ্যে আনন্দ পৌঁছানো এটা একটা শরীয়তের নির্দেশ এখন মুসলিম আমরা তো সমাজে প্রতিষ্ঠিত কোনো যার থেকে কোনো লাভের আশা করি বা তার থেকে কোনো ক্ষতির আশঙ্কা আছে এই ধরনের ব্যক্তির সাথে এই আচরণগুলো ঠিকই দেখাই কিন্তু নিরীহ কেহ যদি হয় যার থেকে বাহ্যিক কোনো লাভের আশা আমার নাই যার থেকে বাহ্যিক কোনো বিপদের আশঙ্কা আতঙ্ক আশঙ্কা আমার নাই তার সাথে এই সদাচরণটা কি আমরা দেখাই না এটা হলো আমাদের আখলাকের শূন্যতা আমরা আখলাক দেখাই কোনো ভালো আমরা ভালো থাকি কোন জায়গায় যেখানে স্বার্থ আছে সেখানে আর যেখানে স্বার্থ নাই সেই আমি আবার ওখানে গিয়ে কি হয়ে যায় হিংস্র হয়ে যায় যেই আমি একেবারে কি ছিলাম কত ভেজা বিড়াল ছিলাম কত সাধু ছিলাম কত বিনয়ী ছিলাম কত তুষামুদি ছিলাম সেই আমি আবার একজন নিরীহ ব্যক্তির উপর কি হয়ে যায় হিংস্র হয়ে যাই অসহায় ব্যক্তির উপর আমি কঠোর হয়ে যাই তাহলে আমার ওই যে ওই যে সদাচরণ ছিল সেটা আসলে আমার আখলাখ থেকে ছিল না ছিল সেটা ছিল আমার বাহ্যিক মহাসারা যে আখলাকের সাথে আবার মহাসারাতের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে বাকি আখলাক এর একটা অংশ আছে যেটা কি অবশ্য পালনীয় এটাকে বাদ দেওয়ার অবকাশ নাই বাকি এর ভিতরে নিজের দিল থেকে সেটা আসতে হবে সেটা তার জন্য দিন হবে আসলে ওই আলোচনায় যাওয়া এখন যে বেশি আমাদের ইয়ার সাথে না মূল পয়েন্টে আসি যেটা আমরা এখন আলোচনা করতেছিলাম শুধু পারিবারিক জীবনটার বিষয়ে এখানে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ তালা কি বলতেছেন যে তোমাদেরকে এই অধিকার বঞ্চিত করা হলো তোমাদের এই সন্তুষ্টির জন্য দুঃখিত না হওয়ার জন্য উৎফুল্ল আনন্দ উৎফুল্ল যেন জীবনযাপন করতে পারো এই জন্য এটা কিভাবে এটা এইভাবে যখন তারা জানবে যে রাসুল সাল্লাহ আলহিয়াসাল্লামের কর্তব্য না আমাদেরকে সময় দেওয়া আমাদের জন্য ভাগ সমান করা তখন প্রত্যেকেই রাসুল সাল্লাহ আলি ইসলামের থেকে যে সময় পাবেন এটাকে নিজের জন্য কি মনে করবেন নিয়ামত মনে করবেন অনুগ্রহ মনে করবেন এটা তার জন্য রাসুল সাল্লাম থেকে দান মনে করবেন একটা মানুষ তার অধিকার পেলে খুশি হয় না কিন্তু যদি হাদিয়া পায় দান পায় তাহলে কি হয় খুশি হয় এটা স্বাভাবিক মানব প্রকৃতি আমি কারো কাছে এক হাজার টাকা পাও না সে এটা আমাকে পরিশোধ করতে আসলো পাওনা টাকা আমি পেয়েছি এই আনন্দ এই আনন্দটা আমার হবে কিন্তু যদি কেউ একশো টাকা আমাকে হাদিয়া দেয় বিনা পারিশ্রমিকে আমাকে কি দেয় হাদিয়া দেয় তাহলে এই একশো টাকার আনন্দটা কি আমার বেশি হবে না বেশি হবে এখানে পরিমাণে কম তারপরও আমার আনন্দের মাত্রাটা কি বেশি কারণ এটা আমি কি ছিলাম না পাওনা ছিলাম না আমার এটা প্রাপ্য না মানুষ যখন নিজের অধিকারের বিষয়টা পায় লাভ করে তখন সেই আনন্দ আনন্দটা পায় না সে যখন অধিকার ছাড়া এমনি এমনি পুরস্কার হিসেবে পায় সেটা দিয়ে যে আনন্দটা আনন্দটা সে লাভ করে এই জন্য রসুল সাল্লাহ আলী আসসালামের জন্য আল্লাহ তালা এই বিষয়গুলিকে অবধারিত করেননি এবং আজওয়াজি মোতাহারাত রিদানুল্লাহি তাহলে আলাই মাইন এদের জন্য এটা অধিকার বানান নেই যেন তারা যা পায় সেটা নিয়ে আনন্দিত থাকতে পারে এই ব্যবস্থাটা এলা আল্লাহ তালার দেওয়া এটা আসলে শান্তির একটা সুখের একটা রহস্য এটা একটা গূঢ়তত্ত্ব ঠিক পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর আচরণের ক্ষেত্রে এই একটা বিষয় আল্লাহ তালা রেখে দিয়েছেন আজকে ভাই যে বিষয়টা নিয়ে আলোচনায় প্রবৃত্ত করেছেন সেই বিষয়টা হলো যে স্বামী স্ত্রীর হক কী কোরআনে করিমে আল্লাহ তালা বলেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাজি হিন্না বিল মাহরুফ যে স্ত্রীদের জন্য স্বাভাবিকভাবে কিছু হক রয়েছে যেমন স্ত্রীদের উপর স্বামীর কিছু হক রয়েছে অর্থাৎ কোরআনে কারিমে পরিষ্কার আল্লাহ তালা বলেছেন স্ত্রীদেরও কিছু হক আছে স্বামীর উপর আর স্বামীরও কিছু হক আছে স্ত্রীদের উপর সেই হকগুলো হাদিসেও আলোচনা করা হয়েছে ফোকাহায় কেরামও সেই বিষয়গুলোর বিবরণ হাদিস এবং কোরআন ঘেটে প্রকাশ করেছেন স্বাভাবিক হক কি স্বামীর নিকট স্ত্রীর স্বাভাবিক পাওনা কি যে সে মহর প্রদান করবে তাকে খরচাদি দিবে তাকে থাকার জায়গা দিবে এই মৌলিক তিনটা হক স্ত্রীর কার স্বামীর উপর আর স্বামীর হক স্ত্রীর নিকট যে তার বৈধ প্রয়োজন পূরণে তার ডাকে কি দিবে সারা দিবে বলির রিজালি আলাইহিন্না দরজা যে প্রত্যেকেরই প্রত্যেকের উপর হক আছে কিন্তু স্বামীর হক স্ত্রীর উপর এক ডিগ্রি বেশি সেটা কি যে স্ত্রী উপর স্বামীর কর্তৃত্ব থাকবে এই কর্তৃত্বটা কেন এটা আল্লাহ তালা করণ হিসেবে বলে দিয়েছেন বিমা আং ফাকু মিন আমওয়ালহিম যেহেতু স্বামী তার সম্পদ ব্যয় করে কার উপর স্ত্রীর উপর স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার উপর স্বামীর উপর এই দায়িত্ব যেমন তাকে আল্লাহ তালা বেশি দিয়েছেন এই হিসাবে তার কর্তৃত্বটাও বেশি দিয়েছেন যে পারিবারিক জীবনে কর্তৃত্বের আসনে নেতৃত্বের আসনে থাকবে স্বামী আর অধীনস্থ থাকবে কে স্ত্রী ফোকায় একরাম বলেছেন যে একজন একটা জামাত বা মুসলিম রাষ্ট্রের একজন সাধারণ প্রজা তাদের উপর যেমন নাকি মুসলিম খলিফার এবং জামায়াতের আমিরের আনুগত্য অপরিহার্য ইতাআত ফরজ এমনিভাবে স্ত্রীর উপর স্বামীর বৈধ বিষয়গুলির আনুগত্য ইতাআত এটা ফরজ কর্তব্য এখন এই স্বামীর বৈধ বিষয়গুলোর সীমা কি যেই ক্ষেত্রে তাকে আনুগত্য করতে হবে হাদিসে তো এমন পর্যন্ত বলা হয়েছে যে স্ত্রীদেরকে যদি আমি যদি কাউকে আল্লাহ ছাড়া আর কাউকে সজদা করার অবকাশ থাকতো তাহলে স্ত্রীদেরকে নির্দেশ দেওয়া হতো স্বামীদেরকে সজদা করার জন্য এটারও ক্ষেত্র হলো যে স্বামীর বৈধ নির্দেশগুলো সে কি করবে পালন করবে শরীয়ত বিরোধী কোনো নির্দেশ পালন করতে সে বাধ্য না আর স্বামীর জন্য এটা স্ত্রীর জন্য নির্দেশ যে সে স্বামীর এতটুকু সেবা করবে এতটুকু অনুগত থাকবে এতটুকু তার জন্য সহযোগী থাকবে আওয়ান বলা হয়েছে যে তারা তোমাদের সহায়ক কিন্তু এর অর্থ এটা না যে স্ত্রীর ব্যক্তিত্বকে শেষ করে দিয়ে স্বামী যেই কোনোভাবে তাকে কি করতে পারে ব্যবহার করতে পারে একজন স্ত্রী সেও একজন মানে আল্লাহ তালার বান্দি এবং সে একজন স্বাধীন সত্তা স্বাধীন সত্তা তার সম্পদের অধিকারী সে তার ইচ্ছার বাইরে তার মনের খুশির বাইরে তার সম্পদ কেউ কী করতে পারে না হরণ করতে পারে না স্ত্রীর মোহরের টাকা হোক বা অন্য যে কোনো সম্পদ হোক তার মনের খুশি ছাড়া স্বামী কী করতে পারবে না খরচ করতে পারবে সাধারণত আমাদের দেশে মোহরের টাকা আদায় করা হয় না মৌখিক কিনিয়া নেওয়া হয় মাফ নিয়ে নেওয়া হয় তাদের থেকে এখন আসলে যদি সে সামাজিক চাপের কারণে বা মাফ না করলে সমাজের মধ্যে সংসারের মধ্যে একটা ঝগড়া বেঁধে একটা কলহ বেঁধে থাকবে অশান্তি লেগে থাকবে এই আশঙ্কায় সে মাফ করে দেয় মুখে মুখে হাসরের দিন সে স্বামী মুক্তিপ্রাপ্ত হিসেবে মাফ পেয়েছে হিসেবে সে উঠতে পারবে না লা মা লুমরি ইন ইল্লা নাফসিহি কোনো মোমেন ব্যক্তির সম্পদ তার মনের খুশির বাইরে কারোর জন্য হালাল হ্যাঁ মনের খুশিতে যদি সে দেয় তাহলে এটা হালাল হবে কিন্তু কোনো ধরনের কোনো চাপের মাধ্যমে যদি দেয় এটা কি হবে না হালাল হবে না চাপ এর একটা উদাহরণ আরেকটা উদাহরণ দেই যদিও প্রসঙ্গ ভিন্ন দিকে চলে যায় কিন্তু চাপ এর বিষয়টা বোঝার জন্য এই উদাহরণটা অনেক মানে পারফেক্ট এক যুদ্ধের মধ্যে অনেক বন্দি রাসুল ইসলামের হাতে এসেছে গণিমতের মালও হাতে এসেছে রাসুল সাল্লাহ ইসলাম সাথে সাথেই মুজাহিদদের মধ্যে গণিমতের মাল বন্টন করে দেন নাই আর যুদ্ধবন্দীদেরকে গোলাম হিসাবে ভাগও করে দেন নাই অপেক্ষাই ছিলেন যে যেই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে যাদের সম্পদ আমরা ছিনিয়ে এনেছি বা যাদের লোকগুলো আমাদের হাতে বন্দী হয়েছে তারা যদি তবা করে চলে আসে তাহলে এদের এগুলো আমরা কী করবো আবার ফেরত দেব আসে নাই দীর্ঘদিন তারা আসে নাই রাসুল ইসলাম প্রায় এক মাস কী করেছেন অপেক্ষা করেছেন তখন রাসুল সাল্লাহ ইসলাম মুজাহিদদের মধ্যে এই গনিমতের মাল ভাগ করে দিয়েছেন ভাগ করে দিয়ে দেওয়ার পর ওই লোকগুলো কি করছে এসেছে এসে রাসুলের আনুগত্য স্বীকার করেছে একবার বলতেছে যে আমাদের এগুলো ফিরিয়ে দিয়ে দেন রাসুল সাল্লাম বলছেন যে আমি স্পষ্ট কথা পছন্দ করি এতদিন তোমাদের অপেক্ষায় ছিলাম তোমরা কি করো নাই আসো নাই এখন আমি মুসলমানদের মধ্যে এগুলো ভাগ করে দিয়ে দিয়েছি এগুলো তাদের নিজেদের সম্পদ হয়ে পড়েছে এখন তোমরা দেখো তোমাদের সম্পদও ফিরিয়ে দিব তোমাদের বন্দি লোকদেরকেও ফিরিয়ে দিব যারা গোলামবান্দি হয়ে গেছে উভয়টা আমি পারবো না যে কোনো একটা আমি মুসলমানদের থেকে আবদার করে কি করব এনে দেব কোনটা নিবে তোমরা বলো মাল নিবে না তোমাদের লোকদেরকে নিবে তারা বলছে যে লোকজন যদি আমাদের গোলামবান্দি হয়ে থাকে আমরা মাল নিয়ে কি করব আমাদের লোকগুলোকেই ফিরিয়ে দেন সম্পদ যা ভাগ হয়ে গেছে গিয়েছে তখন রাসুল সাল্লাহ ইসলাম মুসলমানদেরকে জমা করে বললেন যে তোমাদের এই ভাইয়েরা আনুগত্য স্বীকার করে ফিরে এসেছে এখন আমি চাই যে তাদের বন্দিগুলো কী করি তাদেরকে ফিরিয়ে দিয়ে দিই তোমাদের মুসলমানদের যার ভাগে এই গোত্রের বন্দি গোলাম হিসাবে পড়েছে তোমরা পেয়েছ তোমরা এগুলো কি করো ফিরিয়ে দিয়ে দাও যারা স্বতঃস্ফূর্তভাবে ফিরিয়ে দিতে রাজি স্বতঃস্ফূর্তভাবে ফিরিয়ে দাও আর যারা স্বতঃস্ফূর্তভাবে দিতে রাজি না তারা এই শর্তেও দিতে পারো যে এখন তাকে দিয়ে দিবে পরবর্তীতে কোনো যুদ্ধে যদি আমাদের হাতে গোলামবান্দি আসে তাহলে সর্বপ্রথম তার এটা আমরা কি করব পাওনা পরিশোধ করে দিব তখন মজলিসে উপস্থিত জনসাধারণ সবাই ছিল সবাই বলল আমরা স্বতঃস্ফূর্তভাবেই দিয়ে দিলাম সবাই আম পাবলিকই যে ইয়া কি কি হাজয় যুক্ত হয়েছে হাজক যুক্ত হয়েছে এই হাজয় যুক্ত হয়েছে মতো পাবলিকই সাপোর্ট যে হ্যাঁ আমরা সবাই কি করলাম স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দিলাম এই যে এইভাবে সবাই স্বতঃস্ফূর্তভাবে বলছে কেউ এখানে বলে নাই যে আমারটা আমি কি করব না দেব না কিন্তু প্রত্যেকে তো তার মালের কি অধিকারী রাসুল সাল্লাহ কর্তৃত্ব একজন মোমেনের উপর কতটুকু বেশি তারপরে রসম বললেন যে এই সাধারণ হা হ্যাঁ, এটা তোমাদের স্বতঃস্ফূর্তভাবে দেয়া প্রমাণিত প্রমাণ করে না এইভাবে পাবলিক প্লেসে যে সাধারণভাবে হা বলেছ কেউ হয়তো লুক লজ্জাই বলেছ সবাই বলতেছে এই জন্য বলেছ অথবা সবাই বলতেছে আমি একা একা উল্টা বলি কিভাবে এই জন্য চুপ থেকেছ এটা তোমাদের স্বতঃস্ফূর্তভাবে দেয়া বোঝায় না হবে না এইভাবে তোমরা যাও তোমাদের প্রত্যেকে প্রত্যেকের গোত্রের বা বাড়ির যে মুরব্বী আছে সে তোমাদের প্রত্যেকের সাথে ভিন্নভাবে একান্তে মিলিত হয়ে তার থেকে জিজ্ঞেস করবে যে আসলে তুমি স্বতঃস্ফূর্তভাবে দিতে রাজি না দিতে রাজি না তখন তোমাদের এই অভিভাবকরা আমাকে বিষয়টা কি করবে জানাবে তো প্রত্যের গোত্রের যে গোত্রপতি আছে রসম বলছেন আরিফ এই চৌধুরী আছে বা গুত্রপতি আছে সে আমাকে কি করবে তার গুত্রের প্রত্যেকটা সদস্যের ভিন্নভাবে খবর নিয়ে নিয়ে নিয়ে আমাকে বিষয়টা জানায় গুত্রের অধিকারীর কাছে নিজের পরিবারের লোকদের কাছে তো নিঃসংকোচে তার সে স্বতঃস্ফূর্ত রাজি না রাজি না বলতে তো তার কোনো সমস্যা নাই ওখানে কোনো চাপ আছে ওখানে কোনো চাপ নাই আম্মদিন সে রাসুলের সামনে হয়তো চাপ অনুভব করেছে সে কিন্তু নিজের মুরব্বীর কাছে সেখানে বলতে তো তার কোনো সমস্যা নেই তার বাস্তবে কোনো হাজত থাকলে অভাব থাকলে তার ওই ধরনের কোনো সংকট থাকলে সে বলতে পারে যে আমি যে দিয়ে দেবো আমার তো এই সংকট আমার তো ইয়ে সংসার চলবে না সেটা সেখানে বলতে পারবে সে এইভাবে ঘটনা ঘটেছে সেটা যে প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ গোত্রপতি বা নিজেদের মুরব্বী যায় তার সাথে ওইটা বলেছে যে হ্যাঁ আমরা স্বতঃস্ফূর্তভাবে কী করলাম দিয়ে দিই রাসুল সাল্লাহ ইসলাম তাদের স্বতঃস্ফূর্ততা যাচাই করেছেন এইভাবে তাহলে বুঝেন একজন ব্যক্তির সম্পদ গ্রহণের জন্য তার স্বতঃস্ফূর্ততা প্রয়োজন তারা একজন স্বামীর তার স্ত্রীর সম্পদের ব্যাপারে স্বতঃস্ফূর্ততা অর্জন এটা কতটুকু জরুরি হবে একজন ব্যক্তির জন্য রাসুল সাল্লাম যে পরিমাণ ঘনিষ্ঠ স্বামী কি তার স্ত্রীর জন্য এই পরিমাণ ঘনিষ্ঠ কখনো না আউলা বিল নবী মুমিনদের তাদের নিজেদের চেয়েও বেশি ঘনিষ্ঠ সেই নবী সেই রাসুল যখন তার উন্মতের কারো মাল নেওয়ার ব্যাপারে স্বতঃস্ফূর্ততার এই পরিমাণটা কি করতেছেন রক্ষা করতেছেন তাহলে একজন স্বামী তার স্ত্রীর মাল নেওয়ার ক্ষেত্রে তার কি এই স্বতঃস্ফূর্ততাটা প্রয়োজন পড়বে না শুধু দুনিয়াবি চাপে ঝড় ঝামেলায় পড়বে এই কারণে লোক লজ্জায় শুধু মাফ করে দিলেই মাফ হয়ে যাবে আল্লাহর কাছে হবে না দুনিয়াতে হয়তো ঝগড়া বাঁধবে না আর এটা নিয়ে দেন দরবার করতে পারবে না কাজের দরবারে গেলে হয়তো পাবে না সে আর এখন সম্পদটা হলো মানুষের নিজের যান নিজের শ্রম এইগুলোর পরের স্তরের তো সম্পদ নেয়ার ক্ষেত্রে যদি তার এই তার প্রয়োজন পড়ে তাহলে তার শ্রম নেয়ার ক্ষেত্রে তার জান নেওয়ার ক্ষেত্রে জানের মেহনত নেওয়ার ক্ষেত্রে এই স্বতঃস্ফূর্ততার প্রয়োজন নেই আচ্ছা এখন যেহেতু তাদের মধ্যে একটা সম্মিলিত জীবন পরিচালিত হবে এই ক্ষেত্রে কিছু বিষয় আছে আল্লাহ তালা অবধারিত করে দিয়েছেন যে এই কাজগুলো তোমাদের বাধ্যবাধকতার সাথেই করতে হবে একটা কাঠামো দিয়ে দিয়েছেন যেন সংসার চলতে পারে বাকি যে বিষয়গুলি প্রাসঙ্গিক এইগুলোকে আল্লাহ তালা বাধ্যবাধকতার পর্যায়ে না দিয়ে এটাকে স্বতঃস্ফূর্ততার পর্যায়ে দিয়েছেন মানবিকতার মধ্যে দিয়ে দিয়েছেন তাদের আখলাকের সাথে সম্পর্কিত করে দিয়েছেন যে সেইগুলো তোমরা তোমাদের আখলাখ থেকে করবে কারণ দিন শুধু মহাসারাতের সাথে সীমাবদ্ধ না কিসের পর্যন্ত বিস্তৃত আখলাখ পর্যন্ত বিস্তৃত তোমরা নিজেদের আখলাখ থেকে সেই আচরণগুলি করবে যখন এই আখলাখ থেকে আচরণগুলো হবে তখন মহাসারা তো সুন্দর হবে হবেই সামাজিকতা তো সুন্দর হবে হবে প্রত্যেকে এর দ্বারা পরিতৃপ্তিভাবে আনন্দিত হবে এবং তাদের মধ্যে দুঃখ কষ্ট থাকবে না আরও সংক্ষেপে বিষয়টা নিয়ে আসি যে আমাদের সমাজের মধ্যে হয় কি যে একজন বধূ নতুন আসে একটা সংসারে সে যায় এই সংসারের মধ্যে স্বামীর সেবা করতে হয় তার স্বামীর পিতামাতার সেবা করতে হয় স্বামীর ভাই বোনদের সেবা করতে হয় এই এতজনের নিষ্পেষণে পড়ে তার জীবনটা অতিষ্ঠ হয়ে যায় তিক্ত হয়ে যায় অথচ শরীয়তে তার জন্য এই জিনিসগুলো কি করে নাই ফরজ করে নাই এই জিনিসগুলো কি করে নাই ওয়াজিব করে নাই এখন হয় কি সামাজিকভাবে আমরা মনে করি এই বিষয়গুলো স্ত্রীদের জন্য কি কর্তব্য এখন যখন সে এইগুলোর ক্ষেত্রে অবহেলা করে তখন এই জন্য তাকে আমরা কি করি গালমন্দ করি মারি পিটি এমনকি অবস্থার এমন পর্যায়ে যে তার সাথে বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতা হয়ে যায় অথচ তাকে বিয়ে করা হয়েছে কি এগুলোর জন্য এটা হলো একটা দিক আর একটা দিক হলো যেমন স্বামীর উপর স্ত্রীর হক কি ছিল তাকে কি দিবে নিয়ম এর সাথে ভরণ পোষণ দিবে তাকে থাকার জন্য একটা ঘর দিবে কিন্তু স্ত্রীর আত্মীয় স্বজনকে দেখতে যাওয়ার সময় স্বামী হাদিয়া তোহফা সহ নিয়ে যাওয়া শ্বশুর বাড়িতে বেড়ানোর জন্য অর্থ সম্পদ খরচ করা এইগুলো কি স্বামীর কোনো কর্তব্য কাজ বিলকুল না এমন কি যদি স্ত্রীর মা বাপ অসুস্থ থাকে তাদের কে খরচ দিয়ে দেখার জন্য পাঠানো এটা তো কর্তব্য নাই শুধু দেখার অনুমতি দেওয়া এটাও স্বামীর কর্তব্য স্বামীর অধিকার আছে যে স্ত্রীকে মা বারণ করবে যে না তুমি তোমার মা বাপকে দেখতে কি করতে পারবে না যেতে পারবে না অসুস্থ মা বাপকে দেখতে তুমি কি করতে পারবে না যেতে পারবে না এই নিষেধ করার অধিকার কার আছে স্বামীর রয়েছে হ্যাঁ এই তো কথাগুলো এই জন্য শরীয়ত পরিপূর্ণটাকে যখন কেউ গ্রহণ করবে তখন তার জন্য এটাকে মেনে নেওয়া সহজ হবে একদিকে এখানে এটা এমনিভাবে স্ত্রীর যদি কোনো অসুখ হয় তাহলে স্বামী তো একজন সুস্থ স্ত্রী সে একজন ব্যক্তি যখন বিয়ে করে তখন সে চিন্তা ভাবনা করে আমি কি পরিমাণ খরচ আদি চালাতে পারবো এখন তার এমন অসুখ হয়েছে যে হাজার হাজার লাখ লাখ খাবারের জন্য কয় টাকা খরচ হয় দেখা যাচ্ছে যে ঔষধপত্রের জন্য এর চেয়ে দুই গুণ তিন গুণ দশ গুণ বেশি টাকা কি হচ্ছে খরচ হচ্ছে এটা কি তার স্বাভাবিক উপার্জনের সাথে সঙ্গতি রাখে অনেক সময় হয়তো রাখে না এটা যদি তার উপর চাপায় দেওয়া হয় তাহলে তার জন্য বিয়ে করারই সম্ভাবনা নেই এই জন্য শরীয়তে এই চিকিৎসা খরচ এটা কার উপর চাপায় নেই স্বামীর এখন বলেন দেখি স্বামীর উপর চিকিৎসা খরচের দায়িত্ব না মেয়েকে তার বাপের বাড়িতে যাওয়ার অনুমতি না দেওয়ার অবকাশ আছে শ্বশুর বাড়িতে গিয়ে বেড়ানো এইগুলোর আনন্দ ফুর্তি করার কিনা ওয়াজিব তার জন্য না কিন্তু এর এইভাবে কি একটা সংসার চলবে এগুলো শুধু অধিকার দেয় নাই কিন্তু কোরআন শরীফ আল্লাহ তালা কি বলে দিয়েছেন ওয়াশিরু হন্না বিল মারুফ এইগুলো অধিকারের অন্তর্ভুক্ত না ওয়াজিব কর্তব্য না লিখে লিখে লিখে লিখে একেবারে পয়েন্টে পয়েন্টে এখন হয়েছে কি জানেন প্রাইমারি স্কুলগুলির মধ্যে আমাদের এক সাথী ভাই আছেন উনি প্রাইমারি স্কুলের হেডমাস্টার এই পরিমাণ কারণ মাস্টাররা ফাঁকি দেয় ইয়া টিয়া করে তো এই জন্য নিয়মকানুন এই পরিমাণ দিয়েছে যে এই নিয়মকানুনের ঘর পূরণ করতে গিয়ে আর লেখাপড়া করানো যায় না না মানে একজন মাস্টার হেডমাস্টারের সে ছাত্রদেরকে যে পরিচর্যা করবে তাদেরকে একটু শিক্ষা দিবে এই অবকাশ নেই খানা পূরণ করতে করতেই তার কি শেষ হয়ে যায় মানে নিয়মকানুন এমন দেখেন আমাদের দেশে পুলিশ দিয়ে সব নিয়মকানুন সরকারে কি করে রক্ষা করে সব নিয়মকানুন ভাঙ্গনের রাস্তা হইল কি এরাই শুধু নিয়মকানুন দিয়ে যদি কোনো কিছু এইভাবে চালানো সম্ভব হইতো তাহলে আল্লাহ তালা এই জিনিসগুলি ওইভাবে সুনির্দিষ্ট করে দিতেন আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন মানুষের জন্য মানুষের শুধু নিয়মকানুন দেন নাই আবেগ অনুভূতিও দিয়েছেন সেইগুলি পরিচর্যার একটা জায়গা কি করেছেন দিয়েছেন এই জন্য এই বিষয়গুলোকে তার উত্তম চরিত্রের সাথে সুন্দর আচরণের সাথে ছেড়ে দিয়েছেন আল্লাহ যত তুমি সুন্দর আচরণ করবে তত তুমি কি হবে আল্লাহর কাছে দামি হবে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হইল যে তার পরিবার পরিজনের সাথে কি পরিবার পরিজনের কাছে যে শ্রেষ্ঠ আনা খৈরুন লি আহলি আমি আমার পরিবার পরিজনের জন্য কি তাদের নিকটে শ্রেষ্ঠ একটা মানুষ শ্রেষ্ঠ হতে হলে নিজের পরিবার পরিজন এদের কাছে কি হতে হবে শ্রেষ্ঠ হতে হবে তো শ্রেষ্ঠকে এটা জোর করে মুখ দিয়ে উচ্চারণ করার বিষয় না আচরণের বিষয় আচরণের বিষয় যে না শিরু না বিল মারুফ বলেছে হক তো কিছু নির্দিষ্ট আছে তারপরে বাকি আচরণের ক্ষেত্রে বলা হয়েছে বিল মারুফ সদাচরণ করো কি করো সদাচরণ করো একজন অসহায় মহিলা তোমার জন্য সব কিছু করতেছে সে অসুস্থ হয়ে পড়েছে এখন তাকে তুমি ছেড়ে দিবে না অসুস্থতা তুমি ইয়া করবে তার জন্য অসুস্থতার সময় তার হাত ধরবে তার উপর খরচ করবে কিন্তু সে নারী যখন মনে করবে যে এই খরচ করাটা তার উপর কর্তব্য ছিল না তারপরেও সে এত কষ্টের পয়সা এত তার অভাবনটনের পর আমার উপর এই পরিমাণ খরচ করেছে তার প্রতি মহব্বতটা তার কি পরিমাণ বৃদ্ধি পাবে যদি কানুন করে দেওয়া হতো এই মহব্বতটা সৃষ্টি হতো না যখন উভয় পক্ষ থেকে এই অনুগ্রহের মহামালাটা ঘটে তখন তার জন্য একটা মহব্বত একটা আন্তরিকতা তিলের একটা কান্না চলে আসবে সে তো আমার জন্য এমন করেছে এমনিভাবে সংসারে চলার ক্ষেত্রে যখন সে এক বাড়িতে থাকতেছে ভিন্ন ঘর দেওয়া স্ত্রীকে কর্তব্য এটা ওয়াজিব আলাদাভাবে রান্নাবান্নার ব্যবস্থা দেওয়া আলাদা ঘর দেওয়া এটা ওয়াজিব কর্তব্য কিন্তু তারপরেও তার বাড়িতে তার বৃদ্ধ মাতা পিতা আছে সে কি তাদের স্বভাব করবে না একজন মুসলমান একজন মুসলমান অসহায় হয়ে পড়ে থাকবে আর নিজে সামর্থ্যবান আছে তার কোনো সেবা করবে না তাদের শুশ্রূষা করবে না এটা কি হতে পারে একজন মুসলমানের চরিত্র হতে পারে সে এটা করবে এখন এটা স্বতঃস্ফূর্তভাবে করবে যখন স্বামীর মাতা পিতা জানবে যে আমাদের এই বধুর উপর এইগুলো করা কর্তব্য না সে আমাদের উপর অনুগ্রহ করতেছে তখন এই কাজগুলো পাওয়ার দ্বারা তাদের মনের মধ্যে সন্তুষ্টি আসবে না পরিতৃপ্তি আসবে না যদি বাস্তব অনুভূতিটা হয় যে সে আমাদের উপর অনুগ্রহ করতেছে কিন্তু এখন স্ত্রী এই পুত্রবোধর আচরণের দ্বারা তারা অতিষ্ঠ হয় কেন কারণ তারা মনে করে আরও বেশি কর্তব্য ছিল তার উপর সে আমাদের কর্তব্য পালনে আমাদের ক্ষেত্রে কর্তব্য পালনের ক্ষেত্রে ত্রুটি করতেছে এই অনুভূতির কারণে নিজেদের অধিকারের চিন্তার কারণে তারা তার এই অনুগ্রহগুলোকে মূল্যায়ন করে না মহাসারাত ভালো মহাশারাতের জন্য সদাচরণের জন্য এটা তো আলাদা নির্দেশ দেওয়া আছে সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই তো সে তাদের সাথে সদাচরণ করবে এবং এই সদাচরণগুলোকে তারা মূল্যায়ন করবে কদর করবে সুক্রিয়া আদায় করবে তখন তাদের সম্প্রীতি মহব্বত আরও কী হবে বাড়বে আল ইনসান ও আব্দুল ইহসান কেউ যদি কারো থেকে অনুগ্রহ পায় তার প্রতি কী হয়ে যায় সে অনুগত হয়ে যায় তার সাথে মহব্বত বৃদ্ধি পায় এটা যেন স্ত্রীর ওই বধুর পক্ষ থেকে স্বামীর মাতা পিতার জন্য হাদিয়া এই হাদিয়া পাওয়ার পরে তারা কি হবে আরো মহব্বত বাড়বে তাহাদু তাহাব্বু তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে হাদিয়া শুধু টাকা পয়সার হাদিয়া নয় এই বিষয়গুলো হাদিয়া ছিল প্রতিটা বিষয় ছিল মহব্বত বৃদ্ধির উপায় একটা রোল দাঁড় করাই দিয়েছে যে এটা ঠিক থাকবে কিন্তু এরপরে বাকি সংশ্লিষ্ট সবগুলো কাজ দিয়েছে তাদের স্বতঃস্ফূর্ততার উপর এক তো স্বতঃস্ফূর্তভাবে করার কারণে সে নফল আমল করলো আল্লাহর মর্যাদা আল্লাহর সে নৈকট্য অর্জন করলো কারণ ফরজ আদায়ের পর নফলের দ্বারা বান্দা আল্লাহর কি আদায় করে অতিরিক্ত নৈকট্য এবং অতিরিক্ত ভালোবাসা সে আদায় করে নেয় তাহলে সে শুধু দায়িত্বই পালন করে নাই সে কি পালন করতেছে সব কামাই করতেছে আখেরাতের পুণ্য অর্জন করতেছে সে দুনিয়াতে তার কিছু কষ্ট হচ্ছে বটে কিন্তু এর দ্বারা তার কিলাভ লাভ হচ্ছে পুণ্য অর্জন হচ্ছে এই অনুভূতিটা যদি থাকে যেটা আমার দ্বারা নেকামল হচ্ছে আমি আল্লাহর প্রিয় হচ্ছি তাহলে এই কাজ যত কষ্টেরই হোক তার জন্য এটা আনন্দের হয়ে যাবে সেও এটাকে আবাদত হিসাবে আল্লাহর নৈকট্যের উপায় হিসাবে করত আর তারাও এগুলোকে নিজেদের অনুগ্রহ হিসাবে গণ্য করত। যদি প্রত্যেকের নিজেদের এই অধিকারের বিষয়গুলো আর এই অনুগ্রহের বিষয়গুলো জানা থাকতো আর সেইভাবে এটাকে গ্রহণ করত তাহলে বিষয়গুলো অনেক সুন্দর হয়ে যেত শুধু স্বামীর মাতা পিতা কেন একজন মুসলিম অসহায় যদি হয় আমার যদি সামর্থ্য থাকে তাকে সহায়তা করা এটা আমার জন্য কি মুস্তাহাব না ফরজ এটাও ফরজ সুনির্দিষ্টভাবে আমাকে ফরজ বলে দেয় নাই মান বা আন আনান আহু হু যা ই আন ফালাইসা না কেউ ক্ষুধার্ত অবস্থায় রাত যাপন করতেছে আর পার্শ্বে তার ভাই পেট ভরা অবস্থায় আছে ওদের খবর সে কি করে নাই নেয় নাই রাসুল সাল্লাম বলেছেন যে এই লোক আমার উন্মতের অন্তর্ভুক্ত না এটা কি শুধু স্বামীর মাতা পিতার ক্ষেত্রে না যে কোনো মুসলিমের ক্ষেত্রে এটা তো তার দিল থেকে করবে সে একজন মুসলিম হওয়ার জন্য উন্মত হিসাবে আল মুমিনু মাল্লাফুন মুমেন হয় সম্প্রীতি সম্পন্ন ওলা খাইরা ফিমান্লা যার মধ্যে সম্প্রীতি নাই কেউ তাকে ভালোবাসে না সেও কারোর সাথে ভালোবাসার কি রাখে না সম্পর্ক রাখে না শুধু কাঠখুট্টা শুকনা সম্পর্ক তার মধ্যে কোনো কল্যাণ নেই হাসরের মাঠে নেক আমলগুলোর ওজন হবে আর সৎ চরিত্র উত্তম চরিত্রের ওজন হবে তখন উত্তম চরিত্রের ওজন নেকামলগুলো সাধারণ নফল নেকামলগুলোর চেয়ে কি হয়ে যাবে বেশি হয়ে যাবে আমরা মনে করি তাহাজুত পড়ে ফেলা জিকির করে ফেলা তিলওয়াত করে ফেলা এগুলোর দ্বারা আমরা অনেক পুণ্য অর্জন করে ফেলতেছি আল্লাহর অনেক নৈকট্য লাভ করে ফেলতেছি অনেক বড় বুজুর্গ হয়ে যাচ্ছে অথচ এই ব্যক্তির চেয়ে অগ্রসর কে যে লোকদের সাথে সদাচরণ করে নরম নম্র আচরণ করে তাদের সাথে ভালো ব্যবহার করে এই সদ আচরণের দ্বারা এমন মর্যাদায় পৌঁছে যায় যে জিকির তাজবি তেলাওয়াত এগুলির দ্বারা কি করতে পারেন সেই মর্যাদায় পৌঁছতে পারেন একজন মুমেন হিসাবে আমার জন্য সবচেয়ে বেশি কল্যাণকর যে বিষয়টা সেই বিষয়টার প্রতি লালায়িত থাকা আগ্রহী থাকা এটাই তো স্বাভাবিক এটা শুধু এখানে স্বামী স্ত্রীর হক হিসেবে ঘোষণা করে দেওয়ার প্রয়োজন কি ইসলামের মধ্যে আমাকে অন্য অন্য দায়িত্বগুলো দেওয়া নেই আমার কাছে শুধু একটা বিষয় আমাকে দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে এমনকি রসুল সাল্লাহ আলহ্লাম এইভাবে সাহাবাই কারণ রিদওয়ানুল্লাহ আলহিমকে গড়ে তুলেছেন যে কালাম বলতেন যে আমাদের মনে হচ্ছিল যে আমাদের নিজেদের প্রয়োজন পূরণের পর অতিরিক্ত সম্পদের ক্ষেত্রে আমাদের কারো কোনো কি নাই অধিকারই নেই ইয়াস আলুনাকা মা দা ফিকুন কলিল আফ আপনার কাছে তারা জানতে চায় কি খরচ করবে আপনি বলে দিন প্রয়োজনের অতিরিক্ত আছে যা সব খরচ করে ফেলে আসলে মূল বিধান তো হলো এটা আমার দুনিয়াতে চলার জন্য সামান্য কিছু যেটা দিয়ে আমার পিঠটা সোজা থাকবে এর বাইরে এগুলো আমার কি শুধু আখেরাত কামাই করার উপায় এই সবগুলো আমি খরচ করে দিই যারা এইভাবে করতে পেরেছে তারাই আসলে সফল কাম হয়েছে দুনিয়াতেও আখরাতেও যেহেতু প্রসঙ্গটা একটু এসেছে এই জন্য মানে আমাদের এই বাস্তবতার বর্তমানে আমরা যেই বাস্তবতায় আছি এখানেও দেখেন রসুল সাল্লাহ আলহিয়াসাল্লাম গাজওয়াই তাবুকের জন্য চাঁদা চাইতেছিলেন আবুকর রদিয়াল্লাহ তালন কী করেছেন নিজের সম্পদের সম্পূর্ণটা কি করেছেন নিয়ে এসেছেন ঘরের ঝাড়ু পর্যন্ত নিয়ে এসেছেন কিছুই রাখেননি ওমর রাজি আল্লাহ তখন অর্ধেক নিয়ে এসেছেন ওসমান রাজি আল্লাহ তখন বিশাল সম্পদ দান করে দিয়েছেন কি হয়েছে মুসলিমরা মুষ্টিময় ছিল তাদের অস্ত্র খুব বেশি ছিল না তাদের এই সুগঠিত কোনো বাহিনীও ছিল না এক মাসের দূরে হিরাকলাবাদ শাসী সময়ের সেই সময়ের সাম্রাজ্যের অধিকারী সে পরাশক্তি মুসলমানদের মোকাবেলায় আসার কি করে নেই সাহস করে নেই মুসলমানই এক মাসের রাস্তা দূরে গিয়ে তাবুকে গিয়ে অবস্থান করেছে এক মাস কিন্তু কাফের মুসলমানদের উপর আক্রমণ করার সুযোগ পায়নি মালিক রহিমউল্লার একটা উক্তি আছে এবং সবার কাছে এটা স্বীকৃত যে উম্মতের প্রথম শ্রেণী যেভাবে পরিশুদ্ধ হয়েছে শেষের শ্রেণী সেইভাবেই পরিশুদ্ধ হবে এখনো আখিরাহা উম্মতের মধ্যে কিছু ব্যক্তি এমন দাঁড়াবে যারা দেখা যাবে জীবনের সব কিছু দিনের জন্য উজাড় করে দিয়েছে কেউ এমন দাঁড়াবে যে দেখা যাবে যে জীবন তার সম্পদের অর্ধেক এর জন্য উজাড় করে দিয়েছে কেউ এমন দাঁড়াবে শাহ হোসামা ওনাদের মতো যে তাদের সম্পদ দিয়ে বিশাল কাজ হয়ে যায় আর এই নমুনা যখন আবার দাঁড়াবে ইনশাআল্লাহ আবার উম্মতের সেই অবস্থা ফিরে আসবে আল্লাহ তালা আমাদেরকে সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দেন রাসুল সাল্লাহ আলসালাম যে মদিনায় গেলেন গিয়ে কি করেছেন একটা সমাজ গঠন করেছেন সেই সমাজটা গঠন করতে গিয়ে রাসুল সাল্লামের কী করতে হয়েছে সেখানে আনসার আর মহাজেরদের সম্মিলন হয়েছে তাই নয় আনসারগণ মহাজেরদেরকে কিভাবে গ্রহণ করে নিয়েছেন এই নমুনাটা আমাদের সামনে আনি এখন পৃথিবীতে জেহাদের বাস্তবতাটা হলো এটাই যে কিছু মানুষ মহাজের হচ্ছে কিছু মানুষের কি হতে হবে আনসার হতে হবে যদিও মহাজের হওয়ার আনসার হওয়ার প্রকৃতিটা রূপটা ভিন্ন হবে কিন্তু এই দুইটা শ্রেণী কি হতে হবে আমাদের মধ্যে অনেক আছে যে পরিবার পরিজন নিয়ে ঘর থেকে কি হয়ে আসছে বের হয়ে আসছে অনেকে আছে পরিবার পরিজন নিয়ে ঘর বাড়ি ঘরের মধ্যে কি আছে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত আচ্ছা। এবং এই দুনো শ্রেণী চায় যে দুনিয়ার মধ্যে দিন কি হোক প্রতিষ্ঠিত হোক তো তাদের মধ্যে সৌহার্দ্য সৌহার্দ্যতা আন্তরিকতা তাদের মধ্যে নিজেদের আচরণটা কেমন হবে আনসারদের অবস্থাটা এমন ছিল যে এক আনসারি রসুল সাল্লাম এক একজন আনসারির হাতে এক একজন মহাজিরকে অর্পণ করে দিয়েছিলেন যে তোমার সংসারে এই মহাজিরকে দিয়ে দিলাম তোমরা তোমার সংসারের খরচ থেকেই একজন অতিরিক্ত ব্যক্তি কি কী করবে পরিচালনা করবে এইভাবে সহজে রাসুলসাল্লাহ ইসলাম মহাজেরদের জামাতের ভরণ পোষণের একটা কী করে ফেলেন ব্যবস্থা করে ফেললেন আনসাররাও এই মহাজেরদেরকে এমনভাবে গ্রহণ করেছে এটা শুধু তাদের উপর বোঝা হিসাবে না নেই তারা একটা কিসের ইয়া হিসেবে নিয়েছেন সম্মানের পাত্র হিসাবে মর্যাদার পাত্র হিসাবে তাদেরকে গ্রহণ করেছেন কোনো কোনো মহাজেরকে গ্রহণ করার জন্য আনসারিদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে যে আমি নেব আমি নেব আমি নেব আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তালু তিনি এক আনসারির ভাগে পড়ছেন এখন আনসারি তো সম্পদের মধ্যে তাকে শরিক করেই নিয়েছে ভরণ পোষণের দায়িত্ব তো নিয়েছেই এমন কি বলেছে যে আমার স্ত্রী দুইটা আপনি দেখেন কোনটা পছন্দ হয় আমি একজনকে তালাক দিয়ে দিব পরবর্তীতে ইদ্যত যাওয়ার পর আপনি তাকে কি করেন বিয়ে করে নিন কারণ আপনি তো দেশ থেকে আসছেন এখানে তো আপনার এই ধরনের বিয়ের কোনো ব্যবস্থা নেই মানে তাকে বিবাহ দিয়ে প্রতিষ্ঠিত করে দিবেন এইভাবে নুসরত করার জন্য কি হয়ে পড়েছেন প্রস্তুত হয়ে পড়েছেন তাও নিজের স্ত্রীর দুইটার মধ্যে যেটা তার বেশি পছন্দ হয় সেটাকে দিয়ে দিতে কোন উদাহরণ তারা সৃষ্টি করেছিলেন যার কারণে আল্লাহ তালা তাদেরকে এই পরিমাণ শক্তিশালী করেছেন আর ওই শক্তি নিয়ে যখন পুরা পৃথিবীর মুখোমুখি তারা হয়েছেন তখন পুরা পৃথিবী তাদের মোকাবেলা কি হয় নাই টিকে নাই আল্লাহর সাহায্য কখন এসেছে যখন পারস্পরিক নিজেদের মধ্যে এই কি ছিল মজবুত সংগঠনটা ছিল মজবুত সম্পর্কটা ছিল যেই পরিমাণ পারস্পরিক সম্পর্ক ভালো থাকবে আল্লাহর সাহায্য সেই পরিমাণ সে পাবে আর যেই পরিমাণ পারস্পরিক সম্পর্ক কি হয়ে যাবে খারাপ হবে আল্লাহর দৃষ্টি থেকে এই জাতিটা কি হয়ে যাবে পড়ে যাবে দূরে সরে যাবে আর রাহিমুন ইয়ার হামুহুমুর রহমান ইর হামু মাংফিল আর্দি ইয়ার হামুকুম মাংফিসামা যারা দয়াশীল তাদের প্রতি আল্লাহ দয়া দেখান পৃথিবীবাসীর উপর তোমরা দয়া দেখাও আল্লাহ তোমাদের উপর কি দেখাবেন দয়া দেখাবেন পৃথিবীবাসীর উপর দয়া দেখানোর মাধ্যমে পৃথিবীবাসী থেকে আমরা কিছু চাই না আল্লাহ থেকে চাই আল্লাহ যদি দেন তাহলে কি পৃথিবীবাসীর সমপরিমাণ দিবেন না আল্লাহর সান অনুযায়ী দিবেন আসলে মুসলমান এই ধারায় যতদিন বিশ্বাসী ছিল ততদিন তারা ফলে ফুলে সমৃদ্ধ ছিল পুরা পৃথিবীতে প্রতিষ্ঠিত ছিল আমরা এই ধারা ছেড়ে দিয়ে নিজেরা খিচাখিচির মধ্যে লিপ্ত হয়ে গেছি এই চিন্তাটা করি না যে একজন মুসলমান ভাই তাকে যদি আমি একটু হক বেশিও দিয়ে দিই তাহলে আমি যদি ধৈর্য ধারণ করি দিনের পথে এর জন্য এর বিনিময়ে আমি কার কাছ থেকে পাবো আল্লাহর কাছ থেকে পাবো সেই মুসলমান ভাই একজন যে কেউ হোক স্বামীর আত্মীয় স্বজন হলে তো আরও বেশি তার জন্য আমার কর্তব্য হয়ে দাঁড়ায় স্বামী হলে আমার আরও বেশি কর্তব্য হয়ে দাঁড়ায় এমনিভাবে স্বামীরও চিন্তা করা উচিত যে একজন মুসলিম মহিলা একজন নিরীহা সে সব কিছু ছেড়ে আমার এখানে এসেছে সে আমার কতটুকু অনুগ্রহ পাওয়ার উপযোগী অন্যদের উপর অনুগ্রহ করার ক্ষেত্রে যদি এই বিধান হয়ে থাকে তাহলে তার উপর অনুগ্রহ করার ক্ষেত্রে কী বিধান হবে এই চরিত্র মুসলমানদের হওয়া উচিত এটা না যে সে অসহায় তার উপর আমি যত জুলুম করতে পারি যেহেতু তার খবর নেওয়ার কেউ নাই এখন আমাদের সমাজের মধ্যে এমন হয় কেন যে মেয়েদের যৌতুক দিতে হয় ছেলেদের যৌতুক দিতে হয় না অথচ উচিত উচিত কি ছিল যেই মেয়েকে লালন পালন করে বড় করে দিয়েছে তার পিতা স্বামীর পিতার তো এই করা উচিত ছিল যে আপনি এত যত্ন করে আদর করে লালন পালন করে এত পয়সা খরচ করে এখন বস্তুটা গঠন করে দিলেন এর ফল ভোগ করব আমরা সুতরাং আমরা আপনাকে কি দিতে পারি এটা হওয়া উচিত ছিল কিন্তু উল্টা কি হয় যে সমস্ত তোয়াজ তোষামুদ কার করতে হয় মেয়ের পিতার করতে হয় ছেলের পিতাকে সে কি হয়ে বসে থাকে সে যেন বড় একটা কিছু হয়ে পড়েছে এটা আসলেই তো একটা জুলুমের সিস্টেম এটা কোনো নারীবাদীদের ইয়ার জন্য বলতেছি না নারীবাদীরা তো সেটা তাদের এটাই হলো নারীদেরকে তারা উল্টাপাল্টা নিজেদের খপ্পরের মধ্যে ফেলে তাদের নিজেদের শান্তির নিট থেকে তাদেরকে কি করা বের করে দেওয়া ওদের উদ্দেশ্যই তো ভিন্ন একটা মাছকে যদি আপনি পানি থেকে সমঝায়া বোঝায়া যে কোনো উস্কানি দিয়া শুকনায় নিয়ে আসতে পারেন তখন এই মাছ যতই শক্তিশালী হোক আর যতই কি হোক স্বাধীনতায় সে এসে যাক পানির আবদ্ধতা থেকে মুক্ত হয়ে সে স্বাধীনতায় এসে গেছে দাঙ্গায় এসে গেছে তাকে অবশ্যই আপনি কি করতে পারবেন সহজে কাবু করতে পারবেন এই পশ্চিমারা যারা নারীবাদী তাদের মূল উদ্দেশ্য হলো ইসলামের শিক্ষার বিরুদ্ধে ইসলাম বলে মহিলাদের শান্তি হলো তাদের ঘরের মধ্যে ও করনা ফি বইতি কন্যা কোন শিফের আয়াত খেয়াল করি যে তোমরা নিজেদের ঘরের মধ্যে স্থির হও যেই পরিমাণ ঘরের মধ্যে সে স্থির হবে সেই পরিমাণ অন্তরের স্থিরতা প্রশান্তি উৎফুল্লতা সে পাবে আর যেই পরিমাণ এখান থেকে সে সরবে সেই পরিমাণই অস্থিরতা যেই পরিমাণ নড়াচড়া করবে সেই পরিমাণ অস্থিরতা পেরেশানি টেনশন তাকে পেয়ে বসবে আপনারা বলেন পুরুষ শ্রমিক যায় বিদেশে চাকরি করার জন্য তারা যেই পরিমাণ স্বস্তি মানে যতটুকুই স্বস্তির সাথে করতে পারে নারীরা শ্রমিকরা বিদেশ যায় চাকরির জন্য তারা সেই পরিমাণ স্বস্তির সাথে চাকরি করতে পারে তারপরও পয়সার লোভে আমরা এইভাবে আমাদের নারীদেরকে ছেড়ে দিয়েছি গাইরত নাই আত্মসম্মান বোধও নাই আমাদের ইসলামের রীতিনীতিরও কোনো পরোয়া আমাদের নেই কিন্তু এর দ্বারা কি মহিলারা খুব শান্তিতে আছে পশ্চিমারা নিজেরা তাদের মেয়েদেরকে এইভাবে বের করে দিয়ে তাদের জীবন অতিষ্ঠ হয়ে আছে অশান্ত হয়ে আছে তাদের পারিবারিক কোনো বন্ধন নাই তাদের আবেগ অনুভূতি তাদের মায়া মমতা ভালোবাসা এটা মানুষের সৃষ্টিগত একটা বিষয় এইগুলো প্রকাশের কোনো কি নাই ক্ষেত্র নাই জন্তু জানোয়ারের মতো তারা জীবনযাপন করতেছে সেই বিষয়টা আমাদের উপর চাপাইয়া দেওয়ার জন্য আমাদের নারীদেরকে ঘর থেকে বের করতে চাইতেছে এটা তাদের ষড়যন্ত্র কিন্তু এর অর্থ এটা না যে আমাদের সমাজের মধ্যে তাদের প্রভাবে বিভিন্ন কারণে যে মহিলাদের উপর যে অত্যাচারগুলো হচ্ছে এইগুলোর ব্যাপারে আমরা কথা বলবো না বা এইগুলোর ব্যাপারে আমরা নিজেরা সতর্ক হব না অবশ্যই ইসলাম পরিপূর্ণ মানার মধ্যে আল্লাহ তালা কি রেখেছেন শান্তি রেখেছেন মহিলাদের জন্য বিশেষ করে যেই পরিমাণ নিজেরা ঘরের মধ্যে থাকবে সেই পরিমাণ শান্তি পাবে হাদিসে রাসুল সাল্লাহাম বলেছেন যে মহিলারা যখন নিজের ঘরে নিবৃত কোণে থাকে তখন সে আল্লাহ তালা সবচেয়ে নিকটবর্তী থাকে আর যেই পরিমাণ বের হতে থাকে আল্লাহ থেকে দূর হতে থাকে আর শয়তানের খপ্পরে বসতে থাকে আর যখন মহিলা ঘর থেকে বের হয়ে যায় ইস্তার হার শয়তান শয়তান তাকে কি করে লুফে নেয় ঘর থেকে বের হওয়া মানে শয়তানের কুলের মধ্যে কী করা গিয়ে পড়া হ্যাঁ প্রয়োজনের খাতিরে বের হওয়ার অনুমতি দিয়েছে শরীয়তে সেইভাবে সে বের হবে নিজেকে ঢেকে নিজেকে আবৃত করে পর্দার মাধ্যমে সে বের হবে প্রয়োজন হলে শরীয়তে সেই অনুমতি দিয়েছে সেই ক্ষেত্রে শয়তানের খপ্পরে পরে বলা যাবে না কিন্তু সেটাও প্রয়োজন যখন সারবে তখন আবার সে ফিরে আসবে মূল বিষয় হলো মহিলাদের যত নিবৃত অবস্থানে থাকবে সে তত বেশি ভালো থাকবে এখন আসলে বিষয়টা হলো যে মুসলিম একজন তার মূল বিষয় হলো কি তার ইমান ইমানের অর্থ কি যে সে বিশ্বাস করে কিবের উপর গায়েবের উপর না দৃশ্যমান বস্তুর উপর তার দৃশ্যমান বিষয় হচ্ছে গায়েবের বিশ্বাসটা বেশি আমি আরেকজনকে হক আদায় করতেছি অনুগ্রহ করতেছি যা করতেছি কার জন্য করতেছি আল্লাহর জন্য করতেছি এই অনুভূতি থেকে যখন আমি করব ওই যার উপর আমি অনুগ্রহ করতেছি তার কি প্রতিক্রিয়া আসতেছে সেটার অপেক্ষায় আমি থাকবো না আমি আল্লাহর দিকে তাকাবো বরং সে আমার সাথে অসদাচরণ করলো আমি আল্লাহ থেকে কি পাবো এর পুরস্কার আমি পাব এই মানসিকতা এই আখলাখ আমাদের মধ্যে যতক্ষণ না জন্মিবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সমাজটাও আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারব না যে বিল এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের পারিবারিক জীবনে ইনশাল্লাহ আমাদের পারিবারিক জীবন সুন্দর হয়ে যাবে আর সাহাবাই কারামের ওই নমুনা যতক্ষণ পর্যন্ত আমরাও আমাদের নিজেদের পরিমাণে দেখেন আমরা এখন অনেকে কাট জীবনযাপন করতে হইতেছে অনেকে আনসার হিসেবে আছে হ্যাঁ, হ্যাঁ। তাদের মধ্যে যদি সাহাবাই কারামের ওই নমুনাগুলো জাগ্রত হয় প্রত্যেকের কোরবানি দেওয়া আরেকজনের জন্য ত্যাগ স্বীকার করার কষ্ট স্বীকার করার অন্যকে সুখ দিতে হলে নিজে কিছু কষ্ট করতেই হয় না নিজের পরিপূর্ণ সুখ রেখে আরেকজনকে সুখ দেওয়া যায় একজন মুমেনের অন্তরের মধ্যে খুশি কি করা পৌঁছানো এটা একটা ইবাদত এটা একটা নেক আমল উৎকৃষ্ট ন্যাক আমল একটা যে আরেকজনকে সুরুরুন তুদখিলুফি কলবিল মিনি আরেকজন মুমিনের অন্তরের মধ্যে প্রশান্তি একটা আনন্দ নিয়ে আসা এটা একটা বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যে আরেকজন মুমেনকে আমি কি করতে পারলাম আনন্দিত করতে পারলাম আমার যত কষ্টই হোক এই ধরনের মানুষগুলোকে যত্ন করেন কে আল্লাহ তালা দেখা যায় এদেরকে সাপ্পর ফেরে আল্লাহ তালা কি করেন নিয়ামত দিতে থাকেন ওইভাবে বেগাইরি হিসাব আল্লাহর থেকে কেউ যদি নিয়ামত পেতে চায় সেও হিসাবের বাইরে কাউকে অনুগ্রহ করতে হবে হিসাবের বাইরে কি আমরা সাধারণত মনে করি ও আমার সাথে ভালো আচরণ করলে আমি ভালো আচরণ করবো খারাপ আচরণ করলে ভালো আচরণ করবো না এটা হলো হিসাবের ভিতরের আচরণ নিজে আল্লাহর থেকে হিসাব ছাড়া পেতে হলে নিজেও হিসাব ছাড়া কি করতে হবে আচরণ করতে হবে সে খারাপ আচরণ করে তারপরেও আমি ভালো আচরণ করি সে আমার সাথে অসদাচরণ করে আমি তার সাথে সদাচরণ করি সে আমার সাথে সম্পর্ক নষ্ট করে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখি আমি সম্পদশীল তার উপর অনুগ্রহ করতেছি সে অনুগ্রহ স্বীকার করে না উল্টা আমার সাথে খারাপ আচরণ করতেছে তারপরও আমি তার সাথে ভালো আচরণ করতেছি এটা কি হয় আমাদের সমাজে এটা হয় না এই ধরনের আশ্চর্যজনক কাজগুলো যারা করতে পারবে তারাই ওই আশ্চর্যজনকভাবে কারামতের সাথে মোজেজার সাথে আল্লাহ থেকে পাবে সেই নমুনা সাহাবাই ইকরাম রিদওয়ানুল্লাহ আলম আজমাইনের মধ্যে প্রকাশ পেয়েছিল এখনও যদি সেই অবস্থাগুলো আবার প্রকাশ পাওয়া শুরু করে দেয় ইনশাল্লাহ সেই অবস্থা পৃথিবীতে ফিরে আসবে আর যখন সেই অবস্থা আসবে হাসিদিসে ঘোষণা আছে তাহলে ওই ধরনের ক্ষেত্র আল্লাহ তালা কি করবেন তৈরি করবেন আমরা যদি সেই সদস্যগুলো হতে পারি এটা আমাদের সৌভাগ্য হবে আল্লাহ তালা আমাদের বিষয়গুলিকে উপলব্ধি করে আমল করার তফিক সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ